বহু যুগ ধরে বেঁচেছিস তোরা এবার মৃত্যু সাধনা কর যে হাতে কেবলই কর মোনাজাত সে হাতে এবার অস্ত্র ধর গগন হইতে হেলাল ছিড়িয়া সাজারে তোদের লাল নিশান বুড়োদের আয়ু অক্ষয় হোক নিসার করে দে তোদের প্রাণ যাব জিহাদের ময়দান জান হবে রে কোরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদাতের নেশায় পেরেশান শাহাদাতের নেশায় পেরেশান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদতের নেশায় পেরেশান শাহাদতের নেশায় পেরেশান অবিচারে অনাচারে মানবতা আজ বন্দী বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি অবিচারে অনাচারে মানবতা আজ বন্দি বাতিলের সঙ্গে হয়েছে রে তাগুতের সন্ধি কুকুরি বুনিয়াদ ভাঙতে করছি যে শপথ কুবুরির বুনিয়া ভাঙতে করছি যে শপথ তাই আমার মুখে শুধু আল্লাহ পাকে নাম শাহাদতে নেশায় পেরেশান শাহাদতের নেশায় পেরেশান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদতের নেশায় পেরেশান শাহাদতের নেশায় পেরেশান ধরণীর বুকে আজ অসরের ঝন ঝন জঙ্কার জালিমেরা কেড়ে নেয় মজিলুম মানুষের অধিকার ধরণীর আজ অস্রে ঝন ঝন ঝঙ্কার জালিমেরা কেড়ে নে মজলুম মানুষের অধিকার কোরআনের তলোয়ার হাতে নেব যে এবার কোরআনের তলোয়ার হাতে নেব যে এবার তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদত নেশায় পেরেশান শাহাদত নেশায় পেরেশান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদতের নেশায় পেরেশান शहादतिर्निशाय पेशा